বন্ধু চেয়ে দেখো হতাশার নিকশ অন্ধকার টুটে চেতনার বিদ্রোহী মশাল জ্বলে উঠেছে এসো না বন্ধু সর্বগ্রাসী আলোর এই দুরন্ত বন্যায় অবগাহন করি রক্তের প্রতিটি বিন্দু চঞ্চল করে তুলি বিদ্রোহের উম্মাতাল নেশায় চলো না বন্ধু বিজয় বোরাকে ছুটে যায় দিগন্তের সীমান্ত আবিষ্কারে শোষকের ধ্বংসলীলাই হবে আমাদের প্রেরণা চলো জালিমের প্রতিরোধ বুহ ভাঙি জিহাদের দমকা হওয়ায় কান পেতে শোনো তপ্ত খুন জোয়ার উথলে উঠেছে মজলুমের ধমনীতে তন্ত্রীতে শিরায় শিরায় বিপ্লবের এই প্রচন্ড জোয়ারে এসোনা জোয়ান প্রলয়ঙ্করী গর্জন তুলি চমকে দেই অত্যাচারীর হৃৎপিণ্ড বিদ্রোহের লেলিহান শিখায় জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করি জালিমের জিন্দান খানা বন্ধু এবার খুন বিলাবার পালা এবার শিকল ভাঙার পালা এবার জেগে ওঠার পালা এবার জবাব দেবার পালা এবার প্রতিশোধের ধারা বন্ধু এবার দিন বদলের পালা রাত পোহায় ভোর এসেছে বন্ধু জাগ দিন বদলের দিন এসেছে বন্ধু জাগ গেয়েছেন নজরুল ইকবাল ও ফররুখের প্রতিচ্ছবি জাগ্রত কবি বিপ্লবী কণ্ঠশিল্পী মুহিব খান যার অর্থবহ বাণী জ্বালাময়ী সুর আর বিপ্লবী কণ্ঠে জেগে ওঠে ঘুমন্ত চেতনা কেঁপে ওঠে মিথ্যার মসনাদ প্রথম বিদ্রোহী পরিবেশনা সীমান্ত খুলে দাওয়ের সাফল্যের পর আরো কিছু হৃদয়ে ঝড় তোলা রক্তে আগুন জ্বলা সঙ্গীত নিয়ে আবারও ফিরে এসেছেন মুহিব খান সাউন্ড মিডিয়ার পরিবেশনায় তার এবারের উপহার দিন বদলের দিন এসেছে